মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না তোমার তরে কত স্বপ্ন আমার তোমার তরে কত স্বপ্ন আমার তোমায় ছাড়া কিছু খুঁজি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না তোমার তরে কত স্বপ্ন আমার তোমার তরে কত স্বপ্ন আমার তোমায় ছাড়া কিছু খুঁজি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না ছোট গানে কি বোঝাতে পারি রাসুল তোমায় কত ভালোবাসি তোমার তরে এই প্রাণটায় আমার সকাল সন্ধ্যা রাতে হয় দাসী ছোট্ট এ গানে কি বুঝাতে পারি রাসুল তোমায় কত ভালোবাসি তোমার তরে এই প্রাণটায় আমার সকাল সন্ধ্যা রাতে হয় উদাসী পাখির মতো মন উড়ে যেতে চায় পাখির মতো মন উড়ে যেতে চাই কোনো বাধা সে তো মানে না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না তোমার তরে কত স্বপ্ন আমার তোমার তরে কত স্বপ্ন আমার তোমায় ছাড়া কিছু খুঁজি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না স্বপ্নের দুয়ারে হাত বাড়িয়ে বারে বারে তোমায় ডাকি দেখা দিবে তুমি স্বপ্নে আমার চিরদিনই আশায় থাকি স্বপ্নের দুয়ারে হাত বাড়িয়ে বারে বারে তোমায় ডাকি দেখা দিবে তুমি স্বপ্নে আমায় চিরদিনই আশায় থাকি তোমায় পাবার আশায় হৃদয় বহে তোমায় পাবার আশায় হৃদয় বহে শত ব্যথার শুধু যমুনা মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না তোমার তরে কত স্বপ্ন আমার তোমার তরে কত স্বপ্ন আমার তোমায় ছাড়া কিছু খুঁজি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না মদিনা মদিনা মদিনা তোমায় ছাড়া কিছু বুঝি না